ইবনু আব্বাস রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম এর আবির্ভাবের খবর যখন আবু জোয়ার রদিল্লাহ তাল্লাহ্ন এর কাছে পৌঁছল তখন তিনি তার ভাইকে বললেন তুমি এই উপত্যকে গিয়ে ওই লোক সম্পর্কে জেনে আসো যে লোক নিজেকে নাবি বলে দাবি করছেন এবং তার কাছে আসমান হতে সংবাদ আসে তার কথাবার্তা মনোযোগ দিয়ে শুনো এবং ফিরে এসে আমাকে শোনাও তার ভাই রওনা হয়ে ওই লোকের কাছে পৌঁছে তার কথাবার্তা শুনলেন এরপর তিনি আবু জারের নিকট ফিরে গিয়ে বললেন আমি তাকে দেখেছি যে তিনি উত্তম আখলাক গ্রহণ করার জন্য নির্দেশ দান করছেন এবং এমন কালাম যা পদ্য নয় এতে আবুজার রদিল্লাহ তালাহু বললেন আমি যে জন্য তোমাকে পাঠিয়েছিলাম সে বিষয়ে তুমি আমাকে সন্তোষজনক উত্তর দিতে পারলে না আবুজার রদিল্লাহ তালাহু সফরের জন্য সামান্য পাথেও সংগ্রহ করলেন এবং একটি ছোট্ট পানির মশকসহ মক্কায় উপস্থিত হলেন মসজিদে হারামে প্রবেশ করে নবী সাল্লাহ আলাইসাল্লামকে খোঁজ করতে লাগলেন তিনি তাকে চিনতেন না আবার কাউকে তার ব্যাপারে জিজ্ঞেস করাও পছন্দ করলেন না এ অবস্থায় রাত হয়ে গেল তিনি শুয়ে পড়লেন আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন তাকে দেখে বুঝলেন যে লোকটি বিদেশি যখন আবু জা রাজিয়াল্লাহ তাল্লাহ্ন আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্নকে দেখলেন তখন তিনি তার পিছনে পিছনে গেলেন কিন্তু সকাল পর্যন্ত একে অন্যকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করলেন না আবুজার রাজিল্লাহ তাল্লাহ্ন পুনরায় তার পাথেও ও মশক নিয়ে মসজিদে হারামের দিকে চলে গেলেন এ দিনটি এমনিভাবে কেটে গেল কিন্তু নাবি সাল্লাহ সাল্লাম তাকে দেখতে পেলেন না সন্ধ্যা ঘনিয়ে এলো তিনি শোয়ার জায়গায় ফিরে গেলেন তখন আলী রাজিল্লাহ তাল্লাহ্ন তার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এখনও কি মুসাফিরের গন্তব্যস্থানের সন্ধান হয়নি সে এখনও এ জায়গায় অবস্থান করছে তিনি তাকে সঙ্গে নিয়ে গেলেন কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না এ অবস্থায় তৃতীয় দিন হয়ে গেল আলী রাজিল্লাহ তাল্লাহ্ন পূর্বের ন্যায় তার পাশ দিয়ে যেতে লাগলেন তিনি তাকে সঙ্গে নিয়ে গেলেন এরপর তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে বলবে না কোন জিনিস এখানে আসতে তোমাকে অনুপ্রাণিত করেছে আবুজর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তুমি যদি আমাকে সঠিক রাস্তা দেখানোর পাকা অঙ্গীকার করো তবেই আমি তোমাকে বলতে পারি আলী রদিল্লাহ তাল্লাহ্ন অঙ্গীকার করলেন এবং আবুজর রদিল্লাহ তাল্লাহ্ন তার আগমনের উদ্দেশ্য বললেন আলী রদিল্লাহ তাল্লাহ বললেন তিনি সত্য তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ভোর হয়ে যাবে তখন তুমি আমার অনুসরণ করবে তোমার জন্য ভয়ের কারণ আছে এমন যদি কোনো ব্যাপার আমি দেখতে পাই তবে আমি রাস্তার পাশে চলে যাব যেন আমি পেশাব করতে চাই আর যদি আমি সোজা চলতে থাকি তবে তুমিও আমার অনুসরণ করতে থাকবে এবং যে ঘরে আমি প্রবেশ করি সে ঘরে তুমিও প্রবেশ করবে আবু জর রাজিল্লাহ তালাহু তাই করলেন আলী রাজিল্লাহ তালাহু নাবী সাল্লাহ সাল্লামের কাছে প্রবেশ করলেন এবং তিনিও তার অর্থাৎ আলী রাজিয়াল্লাহ তালাহু এর সাথে প্রবেশ করলেন তিনি নবী সাল্লাহ সাল্লাম এর কথাবার্তা শুনলেন এবং ওইখানে তিনি ইসলাম গ্রহণ করলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার স্বগোত্রে ফিরে যাও এবং আমার নির্দেশ না পৌঁছা পর্যন্ত আমার ব্যাপারে তাদেরকে অবহিত করবে না আবুজার রদিল্লাহ তাল্লাহ বললেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি আমার ইসলাম গ্রহণকে মুশ্রিকদের সম্মুখে উচ্চস্বরে ঘোষণা করব এই বলে তিনি বেরিয়ে পড়লেন ও মসজিদে হারামে গিয়ে হাজির হলেন এবং উচ্চকণ্ঠে ঘোষণা করলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়ান্না মুহাম্মদন রসুল্লাহু তৎক্ষণাৎ লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং মারতে মারতে তাকে মাটিতে ফেলে দিল এমন সময় আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ এসে তাকে রক্ষা করলেন এবং বললেন তোমাদের বিপদ অবধারিত তোমরা কি জানো না এ লোকটি গিফার গোত্রের আর তোমাদের ব্যবসায়ী কাফেলাগুলিকে গিফার গোত্রের নিকট দিয়েই সিরিয়া যাতায়াত করতে হয় এ কথা বলে তিনি তাদের হাত হতে আবুজারকে রক্ষা করলেন পরদিন সকালে তিনি ঐরূপই বলতে লাগলেন লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ভীষণভাবে মারতে লাগল আব্বাস রদিল্লাহ তালাহু এসে তাকে সামলে নিলেন